হিজরত করে মদিনা না আসবে ওয়াইনিস্তান সারুকুম ফিদ্দিন তবে তারা যদি হিজরত নাও করে যেহেতু মমিন মুসলিম হয়েছে দিনের ক্ষেত্রে আর দিনের আত্মীয়তার দিনের সম্পর্কের ভিত্তিতে তারা যদি হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার অনুসারীরা মহাজারিন আনসার তোমাদের কাছে সাহায্য তলব করে মদত চাই ফালাইকুমন নাসরু তোমাদের জন্য সাহায্য করা আবশ্যক সাহায্য করতে পারলে অবশ্যই সাহায্য করা তোমাদের ওপর ফরজ কারণ তারা তোমাদের দিনী ভাই জি দিনী ভাই এখন রসুল্লাহ সাল্লামের জামার কথা তুলে ধরা হচ্ছে মক্কায় থেকে সে মুসলিম হয়ে আসেনি যদি দিনের খাতিরে দিনের সম্পর্কের কারণে আমাদের সাহায্য করেন আমাদের জুলুম অত্যাচার হচ্ছে তাহলে সাহায্য করা কি ফরজ যদি তাদের সাথে এই রকমের চুক্তি না থাকে যে আপনাদের সাথে আমরা কোন রকমের এতদিন ধরে যুদ্ধ করব না বা আপনাদের উপর আক্রমণ করব না এই রকম যদি কোনো চুক্তি না থাকে তাহলে সাহায্য করা ফরজ তাই আল্লাহ পাক বলছেন আরো একটু এগিয়ে যেতে হবে ইল্লা আলা কমিন তবে ওই সম্প্রদায় ওই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করা যাবে না তোমাদের মুসলিম ভাইদের তোমাদের মাঝে আর তাদের মাঝে যদি ওই রকমের কোন চুক্তি থাকে যে আমাদের এখানে যারা আছে তাদের জন্য তোমরা কোন রকমের সাহায্য সহযোগিতা করতে পারবে না চুক্তি না থাকে চুক্তি না থাকে সাইলেন্ট নীরব তাহলে মুসলিমদের অধিকার রয়েছে যে অমুসলিম দেশে বা যেখানে মুসলিম সংখ্যালঘু রয়েছে সেখানেও তাদের সাহায্য করা ফরজ বা তাদেরকে করতে হবে তবে যদি চুক্তি থাকে যে না এখানে এসে তোমরা আমাদের আর এই জন্য একটা ইসলামের ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে আন্তর্জাতিক আইন তৈরি করে না হয়েছে ভালো করে জানেন কি এটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বিষয় শুনেছেন কথাটা এটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বিষয় মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে জ্বালানো হচ্ছে মুসলিমদের বাড়িঘর লুটপাট করে নেওয়া হচ্ছে আর যদি অন্য দেশের মুসলিমরা কিছু বলে হ্যাঁ প্রতিবাদ করে আর মুখের প্রতিবাদ করে তার আজকাল কিছুই হয় না এই মিছিল করা তো পশ্চিমারা শিখিয়েছে এই মিছিল করে তো কিছুই হয় না তো কথা হচ্ছে যে যদি ওখানে কোনো অ্যাকশন নিতে চাই না আমাদের এটা দাখেলি বিষয় ছিল এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় ছিল এই ক্ষেত্রে বাইরের হস্তক্ষেপের কোনো অধিকার নেই এটা একটা হ্যাঁ ইসলামের বিরুদ্ধে যাতে করে মুসলিম নিধন করতে থাকি আর মুসলিমেরা জুলম অত্যাচার চালাতে পারে আর মুসলিমেরা কিছুই না বলতে পারে জি এই আইনগুলি কারা তৈরি করেছে এই আইনগুলি সব হ্যাঁ কাফেদের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে কাফেদের কারখানায় তৈরি হয়েছে ওদের মিটিংয়ে তৈরি হয়েছে সেখানে মুসলিম যে প্রতিনিধি ছিল আর তারাই এটা করেছে তার আর যদি মুসলিম থাকে নামকে অস্ত মুসলিম সব মুসলিম তাদের দিয়ে হবেই বা কি ইসলামের আল্লাহ ফাকর রব্বুল আলম এই বিষয়গুলি যেন বুঝার তৌফিক দান করেন মুসলিমরা যতদিন শক্তিশালী ছিল তখন এগুলি সব ঠিক ছিল মুসলিম যখন দুর্বল হয়েছে সবকিছু তাদের হাতে আমাদের ভাগ্য নির্ণয় করছে তারা জি লটারির খেলা করছে লটারি করছে তারাই জি ভাগ বাটোয়ারা করে তারাই নিয়ে যাচ্ছে আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে সাদ করছেন আল্লাহ মাতা আমলন বাসির আর তোমরা যা কিছু করো আল্লাহ ফাকরাবুল আলমিন দেখছেন আর যারা কাফের তারা পরস্পরের মিত্র কাফের কাফের মিত্র কথা সত্যি একজন মুসলিম যদি কোথাও থাকে আর একজন খ্রিস্টান থাকে একজন হিন্দু থাকে দুজন একদিকে হয়ে যাবে টট করে দুজন একদিকে হবে না হবে না একদিকে হয়ে যাবে জি হ্যাঁ আজকাল যে কোনো বিষয় নিয়ে দেখেন আজকে সিরিয়ার বিষয় নিয়ে দেখেন সিরিয়ার বিষয় নিয়ে কুবরি শক্তি সব এক বাসারের সাথে এমনকি যে ইরানি শক্তি সেটাও বাসারের সাথে নাম মুসলিম আর ধোকা কি আছে আহলে সোনাতল জামাতকে বেছে বেছে তাদের শিশুদেরকে তাদের নারী নারীদেরকে তাদের বৃদ্ধদেরকে তাদের এলাকাকে নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে জি হ্যাঁ মুসলিমরা খোঁজ খবর রাখে না আর খোঁজ খবর রাখলে ওইসব নিয়ে মাথা ব্যথা নেই আর যদি কিছু মাথা ব্যথা হয় তো করতেও কিছু পারছে না শেষখানে দোয়া ছাড়া আর হাসমান আল্লাহ নেমাল ওকিল ছাড়া পড়া ছাড়া আর কিছুই নেই ওদের এই হচ্ছে আজকে অবস্থা রাশিয়ার এই কুফরি শক্তি কুফরি শক্তি আল কুফর তো ওয়াহেদা কুফরি বাদমা অলিয়া অবাক পরস্পরের বন্ধু কাপের শক্তি পরস্পরের যে মিত্র ছুটে চলে এসছে হ্যাঁ কুফরি শক্তিকে সাহায্য করার জন্য আর কুফরি শক্তিগুলি সবগুলি হ্যাঁ তামাশা দেখছে এটাই যদি একটা ইহুদিকে মেরে দেওয়া হয় ইসরায়েলে তাহলে দেখছেন কি শুরু করে দেয় তারা হ্যাঁ? ফ্রান্সে কয়েকটা বলছি না যে এটা মারাটা যায় কিন্তু ফ্রান্সে কয়েকটা কাফেরকে মেরে দেওয়া হয়েছে সারা পৃথিবীর ও মুসলিম তো আছে মুসলিমও তাদের ফেসবুকে তাদের ওটা কি বলে তাদের প্রোফাইলে তাদের প্রোফাইলে তাদের কি বলছে এটা তাদের পতাকা দিয়ে সমবেদনা জ্ঞাপন করছে তোমাদের হে ফ্রান্স তোমার সাথে আছি কিন্তু হে ফিলিস্তিনি ভাইরা তোমাদের সাথে আছি কখনো মুসলিমদের কাছ থেকে শুনলেন না হে সিরিয়ার আহলে সুন্নতল জামাত তোমাদের সাথে আছি কখনো মুসলিমদের কাছে চললেন না হে আহলে সুন্নতল জামাত ইরানের তোমাদের সাথে আছি তোমাদের একটি মসজিদ সেখানে নেই একটি মসজিদ রাখতে দেয়নি ইরানি রাফিদি শক্তি কখনো মুসলিমদেরকে বলতে শুনলেন না আর তাদের প্রোফাইলও দেখলেন না তাদের আহ করতেও শুনলেন না যে হে আহলে সুন্না তোমাদের সাথে আছি এ হচ্ছে আজকে মুসলমানদের অবস্থা এ হচ্ছে মুসলমানদের অবস্থা আল্লাহ ফাকরাবুল্লাহ বলছেন যে কাফেরা পরস্পরের বন্ধু ইল্লা তোমরা যদি এই কাজ না করো মানে ধর্মের ভিত্তিতে দিনের ভিত্তিতে যে দিনের সম্পর্ক এই সম্পর্কের ভিত্তিতে মমিন মুসলিমের সাহায্যে নেমে না আসো আজকে সিরিয়ার মুসলিম আহলে সুন্নাতের সাহায্য না করো ইরানের আহলে সুন্নাতের সাহায্য না করো বার্মার মুসলিম ভাই বোনদের সাহায্য না করো মজলুম যে যেখানে রয়েছে মুসলিমদের যদি সাহায্য না করো ইল্লা তাফালু তাহলে কি হবে শুনে রাখেন কেমত পর্যন্ত এই কোরআন করিমের আয়াত থাকবে আর মানুষকে ঘোষণা করে মুসলিমদেরকে জানিয়ে দিচ্ছে আল্লাহ ফাকরাবুল আলমিন তখন ফিতনাতুন ফিল ফাসাদুন কবির পৃথিবীতে বড় ফেতনা সৃষ্টি হবে অফাসাদুন কবির আর মহা বিপর্যয় নেমে আসবে মহা অশান্তি নেমে আসবে আজকে সারা পৃথিবীতে অশান্তি মুসলিম বিশ্বে একমাত্র কারণ হচ্ছে যে ইসলামের ভিত্তিতে মুসলিমের পাশে দাঁড়াবো এই মন মেজাজ কারণে ইসলামী জাতীয়তা নেই ভাষাগত জাতীয়তা না হলে আঞ্চলিক জাতীয়তা আর না হলে আর অন্য কোনো জাতীয়তা আরব জাতীয়তাবাদ আর না হলে বাংলার জাতীয়তাবাদ উর্দু রক্ষা করো এই রক্ষা করো সেই রক্ষা করো এগুলি নিয়ে মেতে আছে কিন্তু ইসলাম রক্ষা করো এই মাথার ব্যথা নেই আল্লাহ বলছেন যদি দিনের ভিত্তিতে তোমাদের জাতীয়তা কায়েম না হয় একটি উম্মা না হইতে পারো আর যদি মমিন মুসলিমকে সাহায্য না করো অসহায় ছেড়ে দাও তাদেরকে জুলমের শিকার হয়ে তারা রয়েছে আর তাদের যে অবস্থায় ছেড়ে দাও তাদের পাশে না দাঁড়াও আল্লাহ বলছে তখন ফিতনা তুলফির আর ফসাদুল কবির পৃথিবীতে বড় ফিতনা সৃষ্টি হবে এবং বড়ই ফাসাদ সৃষ্টি হয়ে যাবে আল্লাহ ফাকরাবুল আলম আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ আমরা অসহায় আমরা কিছুই করতে পারছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ ফাকরাবুল আমরা দোয়া ছাড়া কিছুই করতে পারছি আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করে দেন